টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে চাক চাক টাক টাক করে যাবে ঘড়ির চেহারা তদিন চাচা কাকা করে যতদিন ভোরের যে হারা ততদিন তারি কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সবখানে বেরাজ কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজ টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজ টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজে ঝাক ঝাক তাপ তাপ জীবন ঘড়ি পারে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন ঝাক ঝাপ সাজায় নানান সাজ কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে হাই হাই হাই হাই আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের অর্থ বুঝলাম না হাই হাই হাই হাই আসল ঘড়ি অর্থ গোলাম গোলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজে টিক টিক টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজে যায় যায় যায় যায় চলে যায় পড়ান পড়াম না কত নবের নাটক মমি মুসলিম হলাম নাজ কেউ কি জানিস ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানিস ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানিস ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কদিন কাজে